আল্লাহ তুমি কবুল করো আমার ফরিয়া সুধা পিলাওয়া করো আমার ফরিয়া বিসমিল্লাহ রহমান রহিম ইসলামী সংস্কৃতির অঙ্গনকে যারা রঙিন করে সাজিয়েছেন যাদের গানে রয়েছে আত্মার প্রশান্তি রয়েছে জিহাদের চেতনা বাণী সেই প্রিয় শিল্পীদের প্রিয় গানগুলো কি করে আমরা ভুলতে পারি তাই সেই প্রিয় শিল্পীদের জিহাদি চেতনা ভরা গানগুলো ফের শ্রোতাদের কর্ণকোহরে পৌঁছে দিতে সিলেটের জাগ্রত সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার এবারের ব্যতিক্রমী আয়োজন বাছাইকৃত প্রিয় শিল্পীদের একগুচ্ছ জাগরণী গানের আকর্ষণীয় অডিও অ্যালবাম মুজাহিদের ফরিয়াদ আসুন তাহলে উপভোগ করি দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার প্রতিষ্ঠাতা পরিচালক জন্মান্ধ তরুণ শিল্পী হাফিজ মাওলানা তাহিরুজ্জামানের কণ্ঠে বাছাইকৃত প্রিয় শিল্পীদের এক গুচ্ছ জাগরণী গানের হৃদয় জাগানি অ্যালবাম মুজাহিদের ফরিয়া মুজাহিদের ফরিয়া মুজাহিদের ফরিয়া মুজাহিদের ফরিয়া